মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি ইসরায়েলি রক্ত নেশায় ইসরায়েলি নর পশুরা ফিলিস্তিনে আক্রমণ হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি মনটা আমার চাই হিটলার শাস্তে ইহুদির বংশকে ধ্বংস করতে ইসরায়েল নর পশুরা ইসরায়েল নর পশুরা ফিলিস্তিনে আক্রমণ হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা নর পশু হায়েনা ও ইহুদির দল শিশুরা কি অপরাধ করেছে তা বল চেরাগের তেল বুঝি ফুরিয়ে এলো তাই বুঝি তোমাদের এমন হলো নর পশু হায়েনা ও ইহুদির দল শিশুরা কি অপরাধ করেছে তা বল চেরাগের তেল বুঝি ফুরিয়ে এলো তাই বুঝি তোমাদের এমন হলো বিশ্ব মুসলমানরা জাগলে বিশ্ব মুসলমানরা জাগলে ওদের ক্ষমা হবে না হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি ইসরায়েলি নর পশুরা ফিলিস্তিনে আক্রমণ হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা এত শিশু মরে তবু কেন করো হামলা ইসরায়েলি তোর ওই কুত্তগুলা সামলা ইহুদির বাচ্চারা দানবী লাল কুকুর কুকুরের পিঠে আজ লাগাও মুগুর এত শিশু মরে তবু কেন করো হামলা ইসরায়েলি তোর কুত্তাগুলা সামলা ইহুদির বাচ্চারা দানবি লাল কুকুর কুকুরের পিঠে আজ লাগাও মুগুর একদিন হবে মনে জানি একদিন হবে এমন জানি ইসরায়েল তোদের থাকবে না হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি ইসরায়েল রক্ত নেশাই ফিলিস্তিনে আক্রমণ হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা খাদমুল হারামাইন চুপ কেন রইল আল ওয়ালিদ বিন তালালরা কই গেল কাতারের আমিরের নীরবতা কেন ভাই কুয়েতু জর্দানের বাদশার আওয়াজ নাই খাদমুল হারামাইন চুপ কেন রইল ওয়ালিদ বিন তালালরা কই গেল কাতারের আমিরের নীরবতা কেন ভাই কুয়েতু জরদানের বাদশার আওয়াজ নাই মরক্কো আর ব্রুনাই ওমান মরক্কো আর ব্রুনাই ওমানের সুলতান জাগবে না হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি ইসরায়েল নর পশুরা ফিলিস্তিনে আক্রমণ হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা আরব আমিরাতে আরো কত সুলতান তুরস্ক ইয়েমেনও আছে রে পাকিস্তান বাংলাও মালয়েশিয়া আলজেরিয়া সরকার মালদ্বীপ ইন্দোনেশিয়াতে জাগা দরকার আরব আমিরাতে আরো কত সুলতান তুরস্ক ইয়েমেনও আছে রে পাকিস্তান বাংলাও মালয়েশিয়া আলজেরিয়ার সরকার মালদ্বীপ ইন্দোনেশিয়াতে জাগা দরকার মানবতর ফেরিওয়ালা মানবতর ফেরিওয়ালা এখন কেন জাগলো না হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে তাই নাকি ইসরায়েল নর পশুরা ফিলিস্তিনে আক্রমণ হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা হিউম্যান রাইটস বুঝি ভাইরাস আক্রান্ত বিশ্ব মানবতা কেন তবু শান্ত জাতে অজাতি মিলে একই জাতিসংঘ সুবিধার ফ্রডবাজি একই দেহের অঙ্গ হিউম্যান রাইটস বুঝি ভাইরাস আক্রান্ত বিশ্ব মানবতা কেন তবু শান্ত যাতে অজাতি মিলে একই জাতি সঙ্গ সুবিধার বাজি একই দেহের অঙ্গ বিশ্ব আদালতে একদিন বিশ্ব আদালতে একদিন তোদের বিচার কি হবে না হিটলার শুধু একবার তুমি এসে দেখো না তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা মনটা আমার চাই হিটলার শাস্তে কেন ইহুদির বংশকে ধ্বংস করতে ইসরায়েল নর পশুরা ফিলিস্তিনে আক্রমণ হিটলার শুধু একবার তুমি এসে দেখো না দেখো তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা তোমার রেখে যাওয়া ইহুদিদের কাণ্ড কারখানা